শুনছেন বেলাল আর রাবে আবশ্রীর ঘটনা কোথায় কোন আমলে বেলাল কোন আমলে রাবে একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই বেলাল রাদিল হলেন সাহাবি আর রাবিয়া আবশ্রী হলেন হাসান বসরির সাথেও আছে আবার বেলালের সাথেও আছে তারপর হায়াত বাড়াই ফেলছে বেলালের এক ওই লাঠির আঘাতে মানে এক ওই এক আওয়াজে এক হাত দিয়ে আপনার ওই রাবিয়া বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে তারপরে সাতটা রুটি খাওয়াইছে সত্তর বছরের হায়াত বাড়ি গেছে এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালের জারের মধ্যে এগুলো সব বানোয়াট মিথ্যা কথা